বাংলা মানবতা সমাজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ পিস টিভি বাংলার কাছের ও দূরের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কোরআন বুঝার সহজ পদ্ধতি বিষয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র কোরআন তার হেদায়েতকে তার বিধানকে জনগণের জন্য মানুষের কাছে অত্যন্ত সহজ ও সহজবুদ্ধ করে বোধগম্য করে উপস্থাপন করেছে এবং এই ক্ষেত্রে ভাষার যেসব মাধ্যমগুলো ব্যবহার করতে হয় সেগুলোরও আশ্রয় নেওয়া হয়েছে তো পবিত্র কোরআন তার এই পদ্ধতি এখতিয়ার করতে যে ভাষার যেই অলঙ্কারিক দিকগুলো আছে তার সাথে সাথে যে ভাষায় কোনো বিষয়কে সহজ করে বোঝানোর জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় প্রবাদ উপমা দৃষ্টান্ত তারও আশ্রয় নিয়েছে যার কারণে একটা কঠিন বিষয়কে অত্যন্ত সহজে ছোট্ট করে আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যাতে আমরা এ থেকে সহজেই হেদায়ত লাভ করতে পারি কিন্তু যারা এই বিষয়টাকে এইভাবে বিবেচনা করে না তারা কিন্তু এ থেকে উপকৃত হতে পারে না আল্লাহ পাক বলেন অমায়ুদুল্লু বিহি ইল্লাল ফাসেকিন যাদের মনের সেই খোলামেলা মন নেই তারা কিন্তু এ থেকে আবার গুমরা হয়ে যায় কিন্তু যারা মোমেন বান্দা তারা এখান থেকে হেদায়ত লাভ করে তো আজকের এই অনুষ্ঠানে আমরা প্রবাদের আরেকটা দিক আপনাদের সামনে আলোচনা করব সেটা হলো যে সুরায় নাহালের একশো নম্বর যে আয়াত আছে সেখানে মহান আল্লাহ একটি প্রবাদ দিয়ে একটা উপমা দিয়ে একটা বিষয়কে উপস্থাপন করেছেন সেটা হলো যে কোনো মানুষ কোনো জাতি যখন আল্লাহর নিয়ামতে ভরপুর হয়ে যায় আল্লাহর নিয়ামতে শোভা সম্পদময়ী এই ধরনী সব কিছু তাদের জন্য সহজ হয়ে যায় ভোগ করতেছে সব কিছু পাচ্ছে কিন্তু একটা সময় এসে তারা যখন এই আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বসে অথবা এই নিয়ামতের পূজারি হয়ে যায় তখন তারা কিভাবে সমূলে ধ্বংস হয়ে যেতে পারে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে এই বিষয়টা সহজ করে বোঝানোর জন্য এখানে একটা দৃষ্টান্ত আনা হয়েছে যে কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইনাতান ইয়াতিহা রিস্কোহা রাগাদান মিনকুল্লি মাকান যেই উপমার মাধ্যমে বিষয়টাকে এখানে নিয়ে আসছে আমরা আপনাদের সামনে আলোচনার মাধ্যমে বিষয়টাকে উপস্থাপিত করব তো আজকের এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আহ্বান করেছি বিশিষ্ট আলেমে দিন যারা এখানে উপস্থিত হয়েছেন আমরা প্রথমে আপনাদেরকে তাদের সাথে পরিচয় করে দেব আমরা প্রথমে পরিচিত হব আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ শহীদুল্লাহ খান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব শেখ আমানুল্লাহ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা যে বিষয়টা আপনাদের সামনে দিয়েছিলাম সেই বিষয়টাতে আলোচনা করার জন্য যে এই দুনিয়াতে যে আজাব গজব হচ্ছে যাকে অন্যরা প্রাকৃতিক দুর্যোগ বলছে এই বিষয়গুলো মানুষের নিজের কর্মফল হিসাবে দেখতে হয় তো সেই বিষয়টা কিভাবে দেখা যাবে এই মাসালের ভিতরে এই প্রবাদ উপমার ভিতরে সেই বিষয়টা আসছে আর যেই জনপদ আল্লাহর সব কিছু নিয়ামত বিনা ক্লান্তিতে বিনা ক্লেশে পেয়ে গেল আল্লাহর এত বড় নিয়ামত সব কিছু আমাদের জন্য দেওয়া আছে কিন্তু আমরা যদি কখনো এর কুফুরি করি একে অস্বীকার করি অথবা এর অসৎ ব্যবহার করি তখন এর পরিণতি কি হতে পারে এই উদাহরণের মাধ্যমে উপমার মাধ্যমে আমাদের কাছে নিয়ে আসছে শেখ শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে এই বিষয়টাকে আমাদের দর্শক শ্রোতার কাছে একটু আপনি পেশ করবেন একটি জনপদের সাথে আল্লাহ রাবুল্লাহ আলমিন এই দৃষ্টান্তটাকে আমাদেরকে বোঝাচ্ছেন যে কোনো জনপদ যখন সেই জনপদে আল্লাহ সুবাহ আল্লাহর বহুমুখী নিয়ামতে তারা ভরপুর হয়ে যায় কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনকে তারা স্বীকার করে না বা আল্লাহকে তারা ভুলে যায় আল্লাহ রাবুল্লাহ আলমিন হঠাৎ কোন দিক দিয়ে তাদেরকে এমন ভাবে পাকড়াও করতে পারেন এমনভাবে তাদেরকে আল্লাহ শাস্তি দিয়ে ফেলতে পারেন আল্লাহকে না ভয় করার কারণে যখন দেখা যাবে যে তারা একেবারে সব কিছু নিঃস্ব হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন মূলত এই আয়াত দিয়ে বা এই মেশাল দিয়ে আমাদেরকে একটা বিষয় বোঝাতে চাচ্ছেন যে মানুষ আল্লাহ রাবুল আলমিনের আবাদত করতে হলে তাকে তার মাঝে দুটি জিনিস থাকতে হয় একটি হলো আল্লাহ হাত আলার দয়া ও অনুগ্রহের আশা আকাঙ্ক্ষা থাকতে হবে অপর আরেকটি হলো আল্লাহ সুবাহানুত যে আজাব তার যে শাস্তি সেই আজাব শাস্তিরও ভয় থাকতে হবে এজন্য বলা হয় যে পাখি তার দুটি ডানাকে সমানভাবে ব্যবহার করে যেমন সুন্দরভাবে উঠতে পারে একটি ডানা যদি কম বেশি হয়ে যায় উঠতে পারে না ঠিক একজন মমিন তার ইমানকে ঠিক রাখতে হলে তার মাঝে এই দুটি বিষয় থাকতে হবে যেমনইভাবে সে আল্লাহ রবুল্লা আলমিনের রহমত দয়া এর আশা করবে ঠিক সাথে সাথে তাকে আল্লাহ রবুল্লা আলমিন এর আজাবের আল্লাহ রাবুল্লা আলমিন এই প্রসঙ্গে জি আল্লাহ রাবুল্লা আলমিন এই প্রসঙ্গে বিভিন্ন আয়াতে বলছেন আল্লাহ বলছেন আফা আমিনা আহলুল কোরআ জনপদবাসী কি এই বিষয়ে তারা নিরাপদ হয়ে গেছে যে তারা যখন ঘুমে থাকবে হঠাৎ আমার আজাব এসে হয়তো তাদেরকে পাকড়াও করে ফেলবে তাদের অজান্তে তাদের অজান্তে ঘটে যেতে পারে আসলে ঘুমাই কে কখন থাকতে পারে নিশ্চিত হয়ে যে আল্লাহকে ভয় করে না সেই তো নিরাপদে ঘুমাতে পারে আর যে আল্লাহকে ভয় করে তার তো সবসময় তার ভিতরে একটা আশঙ্কা থাকে একটা ভয় থাকে যে নাকি কখন আল্লাহর আজাব এসে যায় আল্লাহর আজাব এসে আমাদের গ্রাস করে প্রস্তুতি নিয়েছে যার কারণে সে সবসময় আল্লাহ রাবুল্লাহ আলমিনকে স্মরণ করবে তো এই দুটি জিনিস এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাবুল্লা আলমিনের রহমতের আশা যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমরা বেশি বেশি আবাদত করার সুযোগ পাবো না কারণ রহমতের আশায় আমরা বেশি বেশি আল্লাহর আবাদত করি অপরদিক আল্লাহর শাস্তির ভয় যদি না থাকে তাহলে অন্যায় থেকে আমরা বিরত থাকতে পারবো না তাই আল্লাহর ভয়টাই আমাদেরকে যেন অন্যায় থেকে বিরত রাখে তাই একজন মমিন মুসলিমের জীবনে এই দুটি একটি বড় বৈশিষ্ট্য যে দুটি থাকতেই হবে তার ইমান ইসলামকে সুন্দর করার জন্য এটাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এখানে তুলে ধরেছেন ধন্যবাদ শেখ শহীদুল্লাহ খান আমরা আপনার কাছ থেকে সহজভাবে এই আয়াতটার মূল মর্মার্থ যেটা বুঝলাম যে এমন একটা জনপদের সাথে উল্লেখ করা হয়েছে ওইসব জনগণকে ওইসব জনতাকে ওইসব জনগোষ্ঠীকে যারা আল্লাহর নিয়ামত অহরহ ভোগ করে যাচ্ছে অথচ আল্লাহর নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করছে না আল্লাহর নিয়ামতকে স্বীকৃতি দিচ্ছে না স্বীকার করছে না যে ওই জনপদের সাথে যে জনপদ অত্যন্ত শান্তিময় ছিল এবং সেখানে সব কিছু ভরপুর ছিল কিন্তু এমন একটা সময় আসলো যে তাদের এই কুফুরির কারণে তাদের অন্যায় কাজে লিপ্ত হয়ে যাওয়ার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো ক্ষুধা অর্থনৈতিক সংকটও যাচ্ছে না এবং ভয় ভীতিও এড়াইতে পারছে না তো এই বিষয়টাকে শেখ মাদানি আমাদের কাছে একটু তো আল্লাহাক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত পেশ করতেছেন এমনভাবে যে একটি জনপদ ছিল চমৎকার জনপদ এবং শান্ত পরিবেশ পরিবেশ প্রথম কথাটা নিরাপদ তারপর দ্বিতীয় কথাটা শান্ত এই নিরাপদ এবং শান্তি যে কতটা জরুরি জিনিস জরুরি জিনিস নবী সাল্লাম বলছেন মান আমিনা ফি সিরবিহি ও মুআফাতুম বিবাদানিহি ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত দুনিয়া আই ওয়া বলছেন যে ব্যক্তি মান আমিনা ফি সিরবিহি যে ব্যক্তি তার গোত্রের মধ্যে নিরাপদে থাকে ও মুআফাতুম বিবাদানিহি শারীরিকভাবে সুস্থতা আছে ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি এবং একদিনের খাদ্য তার কাছে ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া ফি হাজাফিরিহা গোটা দুনিয়া যেন তাকে দিয়ে দেওয়া হলো বাবা ইব্রাহিম আলাহ সালাতাম মক্কার সেই চাটিয়াল ময়দানে দাঁড়িয়ে দোয়া করতেছেন আল্লাহ তুমি এই শহরকে নিরাপদ নগরী বানো নিরাপত্তা একটি বড় নিয়ামত নিয়ামত তা আল্লাহ পাক বলছেন তারা ছিল নিরাপদ এবং শান্ত ইয়াতিহা রিজকুহা রাগাদান মিনকুল্লি মাকান চতুর্দিক থেকে রুজি আসতেছিল খাদ্য আসতেছিল তাহলে নিরাপত্তা ছিল শান্ত পরিবেশ ছিল আবার খাবারও ভরপুর ছিল যে তিনটা জিনিসকে রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মোটামুটি সেই তিনটা জিনিস সেখানে পাওয়া যাচ্ছিল এখন সমস্যাটা কি হলো আল্লাহ বলছেন লাইন সাকার তুমলা আজিদান্নাকুম ও লাইন কাফার তুমি না আদাবিল্লা সাদিদ আমার শুক্রিয়া আদায় করলে তোমাদেরকে বৃদ্ধি করে দেওয়া হবে আর না শুকুর গুজার করলে আদাব কঠিন হবে যখন ফাঁকা ফারাত বি আন আল্লাহর নিয়ামত সমূহকে তারা অস্বীকার করলো পদদলিত করলো শেখ মাদানে আমরা আপনার কাছে এই বিষয়টা আরো বিস্তারিত শুনবো এবং আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনায় আপনি প্রবেশ করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের সময় হলে একটু বিরতিতে যাবার বিরতি শেষে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ আশা করব ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবী আপনারা দেখছেন Peace TV Bangla Dialogue. Dialogue.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 রহমান শেখ মতিউর রহমান মদনী ইমানই পৌঁছাবে বান্দাকে আল্লাহর নিকটে আসুন দেখুন ইমানের মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহু সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এসেছি আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা শেখ মাদানির কাছে এই যে উপমাটা দেওয়া হয়েছে পবিত্র কোরআনে তা দিয়ে কোন বিষয়টাকে আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন এবং একটা কঠিন ব্যাপার যেটা খুব সহজেই আয়ত্তে আসে না অথচ এই দৃষ্টান্তের মাধ্যমে একবারে চোখের কাছে নিয়ে আসছে সেই বিষয়টা আমরা আবার ওনার কাছে শুনতে আচ্ছা, চাচ্ছি আমরা বলতেছিলাম যে লাইন সাকার তুমলা নাকুম অলাইন কাফার তুম ইন্না আদা বিলা সাদিদ যদি আল্লাহর শুক্রিয়া আদায় করো তাহলে আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে বৃদ্ধি করে দিব আর যদি আমার নিয়ামতের না শুকুর করো তাহলে আমার আজাব রয়েছে কঠিন তো এখানে আয়তি ফাঁকা ফারাত বি আন তারা আল্লাহর বিভিন্ন আইটেমের নিয়ামতকে অস্বীকার করলো বা শুক্রিয়া আদায় করল আল্লাহ রাব্বুল আলমিন তখন তাদেরকে নিরাপত্তাহীনতার পোশাক পোশাক পরে দিল পোশাকটা যেমন মানুষের গায়ে জড়িয়ে থাকে তো এমন ভাবে জড়ে গেল যে তার থেকে আর বিচ্ছিন্ন হলো না তাদেরকে আল্লাহর গজব এবং নিরাপত্তাহীনতা এসে আশঙ্কা ও ক্ষুধার সমুদ্রে তাদেরকে ফেলে দিলেন আল্লাহ জানা এরকম এবং ক্ষুধা ও দারিদ্রের কষাঘাত কষাঘাত এসে তাদেরকে নির্মম ভাবে আঘাত হানতে লাগলো তো এই যে বিষয় আল্লাহ রব্বুল আলমিনের গজব এসে যায় এটা মানুষের কৃতকর্মের কারণে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওমা আসাবা কুম মিম মুসিবাতিন ওমা আসাবা কুম মিম মুসিবাতিন মুসিবা নাকেরা যে কোনো ধরনের মুসিবত ছোট মুসিবত হোক আর বড় মুসিবত হোক ফাবিমা কাসাবাত আই দিকুম ওয়া আফওয়ান কাসির তোমাদের কৃতকর্মের জন্য এগুলি এসে থাকে এর অধিকাংশ আল্লাহ পাক মাফ করে দিয়ে থাকেন অধিকাংশ মাফ হয়ে যায় আর কৃতকর্মের জন্য এসে থাকে আল্লাপাক অন্য আয়াতে বলছেন জাহারাল ফাসাদ উফিল বার রিওয়াল বাহার জলস্থলে যে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে সেই বিশৃঙ্খলতার পিছনে মূল কারণ হলো মানুষ আল্লাহর নাফরমানি করে শেখ মাদানি আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের এই মাসালটাকে এবং এই প্রবাদটাকে অত্যন্ত সহজভাবে আপনি পেশ করার চেষ্টা করছেন তো আমরা শাহেখ শহীদুল্লাহ খানকে অনুরোধ করব যে অনেকে আমরা যেটা দেখি যে এই যে বিরাট বিরাট বিপদ আসতেছে দুর্যোগ আসতেছে মহামারী আসতেছে এটাকে কেউ কেউ বলে যে এটা প্রাকৃতিক বিষয় প্রাকৃতিক নিয়মে হয়ে গেছে প্রাকৃতিক দুর্যোগ এড়ানো যাবে না ন্যাচারাল পানিশমেন্ট বলা হচ্ছে দার্শনিকদের ভাষায় তো আল্লাহ পাক এই উপমাটার মাধ্যমে এটাকে বলতে চাচ্ছেন যে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কারণে আল্লাহর একটা আজাব আসছে তো এই বিষয়টাকে আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলবেন এই বিষয়টি আমি মনে করি আজকে আমরা অনেকের এই কাছে অস্পষ্ট হওয়ার কারণে আমরা যারা আল্লাহতে বিশ্বাসী যে আল্লাহ সবকিছুর শান্তি ও শাস্তির মালিক নিয়ামত আসছে আল্লাহ দিচ্ছেন যা আজাব আসছে আল্লাহর পক্ষ থেকে এটা আমরা বিশ্বাস করি কিন্তু এর পরেও কিছু পরিভাষায় আমরা ধোকা খেয়ে যাই সাধারণ মানুষ হয়তো এটা আমাদের কাছে স্পষ্ট না হওয়ার কারণেই আসলে এই যে প্রাকৃতিক দুর্যোগ এটা বলা হয় এটা মূলত তাদেরই পরিভাষা যারা আল্লাহ সুবাহকে এই সব কিছুর আজাব তিনি প্রেরণ করেছেন তার পক্ষ থেকে আজাব এসেছে এটা যারা স্বীকার করে না তারাই কিন্তু বলে থাকে এটা প্রাকৃতিক দুর্যোগ কারণ তারা মনে করে যে এটা অটোমেটিকভাবে সমুদ্রের পানি থেকে এই শুরু হবে এই থেকে এই ঢেউ থেকে এই আসবে বা এই আকাশ মেঘমালা থেকে এই আসবে এই প্রাকৃতিক নিয়মে এগুলি হচ্ছে এটা তারা মনে করে মনে করে থাকে কিন্তু একজন মমিন মুসলিম সে কখনো প্রাকৃতিককে এই সমস্ত আজাবের স্রষ্টা মনে করতে পারে না কারণ এগুলি আজাবের স্রষ্টা হলেন আল্লাহ সুবাহ অতএব একজন মমিন কখনো এগুলিকে প্রাকৃতিক আজাব বা প্রাকৃতিক দুর্যোগ বলবে না বরং একজন মমিন বলবে এগুলি আল্লাহ সুবাহ তাল্লার পক্ষ থেকে আজাব যেমন একটু আগে আমাদের মাদানী সাহেব যে আয়াত পেশ করলেন জহর আল ফাসাজুফিল বাহরি বিমা কাসাবাত এই ফাসাদগুলি বিপর্যয়গুলি সৃষ্টি হয়েছে মানুষের অপকর্মের কারণেই তবে এগুলি কি প্রাকৃতিক না এগুলো আল্লাহর পক্ষ থেকে তারা যে সমস্ত অপকর্ম করেছে এই অপকর্মের শাস্তি বহু রয়েছে কিন্তু সামান্য কিছু আল্লাহ রাবুল আলমিন তাদেরকে শুধু শাস্তি চাকাচ্ছেন এই সমস্ত আজাব দিয়ে তাই এই সব আজাবগুলি মূলত প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে তাই একজন মমিন মুসলিম যে আল্লাহকে স্রষ্টা হিসেবে বিশ্বাস করে রব্বুল আলামিন গোটা জগতের বিশ্বের রব প্রতিপালক যে বিশ্বাস করে সে কখনো বলতে পারে না এগুলি প্রাকৃতিক দুর্যোগ নয় এরকম বিষয় মোকাবেলা করার ক্ষমতা রাখি না ক্ষমতা কখনো শক্তি রাখি এর সাথে এই যে ভাবে যে জিনিসটা আল্লাহ আজাবের মাধ্যমে বা সৃষ্টির মাধ্যমে নিয়ে আসছে আমরা খুব জোর পারি যে ওই সাথে সহাবস্থান কতটুক করতে পারি ওর সাথে আমরা কতটুক মানে চলতে পারি এই আজাব যেহেতু আমাদের কারণেই আমাদের কর্মফলের কারণে এরকম একটা ঘটনা ঘটে গেছে এখানে প্রোটেকশন দেওয়ার যে পদ্ধতি সেটাও ইসলামে বলে দেওয়া আছে জি আল্লাহ পাক বলছেন যে ওমা কান আল্লাহ লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমাকান আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইয়াস্তাগফিরুন আল্লাহ বলছেন নবী তুমি যতক্ষণ তাদের ভিতরে থাকবে ততক্ষণ তাদেরকে আজাব দেওয়া হবে না নবী থাকবেন মানে নবীর আদর্শ যতক্ষণ থাকবে প্রতিপালিত হবে পালন করা আজাব দেওয়া হবে না ওমাকান আল্লাহ মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন যখন তারা ইস্তেগফার করতে থাকবে যেমন অন্যায় বুঝে গেল অন্যায় বুঝে ইস্তেগফার করতে থাকে তখন তাদেরকে আজাব দেওয়া হয় না সারেন্ডার করলে আজাব দেওয়া হয় না যেমন এর দৃষ্টান্ত রয়েছে ওই যে মাছে খেয়েছিল ইউনুস আলাহ সেই ইউনুস আলাহ সালাতামের ওম্মতের উপর যখন গজব এসে গেল তখন তারা আল্লাহর কাছে এমনভাবে কায় মনোবাক্যে কাতর কণ্ঠে প্রার্থনা জানাতে থাকলেন যে গজব মাথার উপরে এসে ছেড়ে গেল আল্লাহ আকবার হ্যাঁ অনুরূপভাবে ইউনুস আল্লাহ সাল্লাতামকে মাছে যখন গিলে ফেললো তখন তিনি কায় মনোবাক্যে আল্লাহর কাছে সারেনার করেন ইলাহা হ্যাঁ। এত বড় টাইগ্রিস নদীর এত বড় মাছ যেই মাছ আলুর বস্তা পটলের বস্তা ফেলে দিলে গিলে ফেলে সেই চল্লিশ দিন তাপসিলে বিভিন্ন তাফসিলে চল্লিশ দিন পেটের মধ্যে রাখলো কিন্তু হজম করতে সক্ষম হলো না শুধুমাত্র একটি দোয়ার বরকত তো সত্যিকার অর্থে আমরা এই সমস্ত গজব প্রোটেকশন দেওয়ার জন্য প্রথমে তবা করা এবং আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করা যুগে যুগে যত নবীদের উম্মতের উপরে তুফান গজব এসেছে সব কিছু দেখা গেছে যে নবীদেরকে অস্বীকার করার কারণে হ্যাঁ। আল্লাহ মূলত ওই আয়তেও বলে দিচ্ছেন যেন তারা তাদের এই অপরাধ অপকর্ম থেকে ফিরে আসে এই জন্য আল্লাহ এই শাস্তিটা দিচ্ছেন তাহলে আল্লাহ রাবুল আলমিন যেটা বলে দিচ্ছেন যে তোমরা ফিরে আসলে শাস্তি তোমাদের থেকে তুলে নেওয়া হবে তুলে নেওয়া হবে বা এই শাস্তি উচিত তাহলে আমাদের যে নিজের অপকর্মগুলি স্বীকার করে সেগুলি থেকে সরে আসা উচিত ভালো পথে আসা উচিত তা না করে আমরা ঘোষণা দিই যে আল্লাহর আজাবের সাথে মোকাবেলা আসলে কোনো হ্যাঁ। ধন্যবাদ তো আমরা আকর্ষণ করব যে আমাদের তারিখে ইতিহাসে এমন দু একটা ঘটনা আপনার কাছে আসছে কিনা যে যারা এই আল্লাহর নিয়ামত পেয়েছে কিন্তু একসময় এই নিয়ামতকে নবীকে রাসুলকে দিনকে আল্লাহকে একবারে যার জন্য বিরাট গজব ইসলামের বা এরকম আল্লাহ আল্লাহ ঘটনা আছে বহু জাতিকে বহু জাতিকে ধ্বংস করেছেন তার ভিতরে আমরা দেখেছি সাবাবাসীদের এই সাবা সম্পর্কে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে একটি সেই সাবা তো মোটামুটি ধরেন ইয়ামানের কাছে আর কি হবে এখন তো সেখানে আল্লাহ পাক তাদেরকে জান্নাত মানে বাগান দিয়েছিলেন তাদের সেখানে মানে জান্নাতি পরিবেশ দিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে ইয়ে করা ছিল নিরাপত্তা আল্লাহ রাবুল আলমিনের অস্বীকার অস্বীকার করার কারণে আদায় করেনি এবং ভুলে তারা করেছে করার পর আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক তাদের উপরে চাপিয়ে দিলেন গজব এ প্রসঙ্গে যেমন আমাদের একটা হাদিস প্রসিদ্ধ হাদিস সহি তো এসেছে আল্লাহ রহুসাল্লাম ওই তিনজন ব্যক্তির কথা বলেছেন যে একজন ছিলেন কুষ্ঠ রোগী আরেকজন ছিলেন সেই মাথায় টাকলা আরেকজন ছিলেন মানে আল্লাহ হ্যাঁ। রাবুল আলমিন তাদেরকে পরীক্ষা করার জন্য ফেরস্তা পাঠালেন প্রথমে কুষ্ঠ রোগীর কাছে গেলেন তুমি কি তোমার সমস্যা বললো যে আমার সবচেয়ে সমস্যা হলো মানুষ আমার এই চেহারা এই আকৃতি চেহারা দেখে আমাকে ঘৃণা করে অতএব আমাকে একটা ভালো চামড়া পরিবর্তন করে আমার দেহের রংটা সব সুন্দর করে দিলে এটাই আমার কাছে সবচেয়ে ভালো সবচেয়ে আমার চাওয়া পাওয়া এটাই আল্লাহ রাবুল্লাহ আলমিনের নামে ফেরস্তা গায়ে হাত বুলে দিলে সুন্দর হয়ে গেল কি চাও তুমি কোন সম্পদ চাও বলে আমি চাই একটা উঁট চাই ঠিক আছে ফেরস্তা দিলেন আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে তাকে একটা ভালো গর্ভবতী উঁট দিয়ে দিলেন যেটা কেবল বাচ্চা প্রসব করবে এমন এবং তার জন্য দোয়া করে দিলেন যে বারক আল্লাহ হফিক সে বিশাল তার সম্পদ বিশাল সম্পদের মালিক অনুরূপভাবে দ্বিতীয় ব্যক্তি যার ট্রাক ছিল তাকেও বললেন যে তোমার কি সমস্যা বলে যে আমার মাথায় চুল নেই মানুষ দেখে ছিচি করে আমাকে আমি আমার চুল চাই এটা হলো আমার কাছে সবচেয়ে পাওয়ার বিষয় আল্লাহর নাম নিয়ে ফেরস্তা হাত বুলিয়ে দিলেন সে ভালো হয়ে গেল কি সম্পদ চাও বলে আমি গরু চাই একটা গরু দিলেন তাকে সেভাবে তৃতীয় অন্ধ ব্যক্তি তারও একই আমি দৃষ্টিশক্তি আমার নেই এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়ার বিষয় তাকে সেই দৃষ্টিশক্তি চোখে আল্লাহর নাম নিয়ে হাত বোলাই দিলেন ফেরস্তা ভালো হয়ে গেল ফিরে ফিরে পেয়ে গেল আবার আল্লাহ রাবুল্লাহ আলমিন তাদেরকে অল্প দিনের মধ্যে যেহেতু ফেরাস্তা দোয়া করে <laughs> দিয়েছেন আর ফেরাস্তার দোয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করেন মানে আমাদের শুক্রিয়া করে কিনা আল্লাহ পাঠালেন জি আবার পরীক্ষা করার জন্য পাঠালেন ফেরাস্তা আসলেন প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এবং তাকে এভাবেই বললেন আমি সেই সত্তার সেই আল্লাহর অস্তেই আপনার কাছে চাচ্ছি আচ্ছা। যিনি আপনার গায়ের রংকে পরিবর্তন করে দিয়েছেন আপনাকে এই বিশাল মালিক করেছেন তিনি বললেন যে না আমার কত ব্যস্ততা কত রকমের দায়িত্ব রয়েছে এখানে দিতে হয় এখানে দিতে হয় ওয়ালি হকুকুন কাসিরা এখানে দিতে হয় এখানে আপনাকে দেওয়ার মতো সুযোগ নাই আমার ফেরস্তা বললেন যে ঠিক আছে তুমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো তাহলে আল্লাহ তোমাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিবেন সবকিছু তার ধ্বংস হয়ে গেল এটা একটা আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন আমরা আজকের সুপ্রিয় দর্শক শ্রোতা বিজ্ঞ আলোচকদের কাছ থেকে পবিত্র কোরআন শরীফের এই যে আয়াতটা এই যে উপমাটা প্রবাদটা আমরা আলোচনা করলাম এবং কত কঠিন একটা বিষয় এবং কত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে অনেকক্ষণ ধরে যেটা বলতে হইতো অনেকক্ষণ ধরে যেটা বোঝাইতে হইতো অনেকে বুঝতে পারতো অনেকে বুঝতে পারতো না সেই বিষয়টাকে একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে ছোট্ট উপমার মাধ্যমে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে যে কোনো জনপদ যেমন অত্যন্ত নিরাপত্তা ছিল এবং সকল উপভোগের সুযোগ সুবিধার সব কিছু সেখানে ছিল কিন্তু সেখানে নিয়ামতের নাশুকরি করার কারণে অথবা আল্লাহ তার ইচ্ছায় এক সময় কি করতে পারে যে সে সকল কিছু বিধ্বংস করে দিতে পারে ঠিক এমনিভাবে কোনো জাতি আল্লাহর পক্ষ থেকে এ সকল নিয়ামত পাওয়ার পরেও যদি সে নিয়ামতের সুক্রিয়া না করে নিয়ামতকে ভুলে যায় আল্লাহকে ভুলে যায় তাহলে ঠিক এই একই রকম তারও অবস্থা হইতে পারে যে তার কাছ থেকে এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিতে পারেন যখন তখন আবার এই শাস্তিটা শুধু এরকম না যে এই ছিনিয়ে নিয়েই তার শাস্তি মাফ হয়ে গেল বরং অফিল আখেরাতে আসাদ্দাল আজাব তার জন্য কেয়ামতের দিন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 চার নয় এ আর এ ওয়াই তিন শূন্য শূন্য শূন্য আট তিন শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক সোড কোড তিন শূন্য শূন্য শূন্য আট তিন swift BIC code A R A Y GB দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support at peace TV dot TV peace TV মানবতার সমাধান إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار নিশ্চয়ই যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন এবং জাহান্নাম অবধারিত করে দেন শাহিদুল্লাহ খান মাদানী জান্নাতে যাওয়ার এবং জাহান্নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহীদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাবুত্তাহিদ দেখুন কিতাবুত্তাহিদ কাল রাত দশটায় বাংলাদেশে ও রাত সাড়ে নটায় ভারতে পিস